বাংলাদেশের এবং বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং সুধী মণ্ডলী প্রশংসা সেই মহান প্রতিপালকের সামনে যার অসীম অনুগ্রহে শত বাধা বিপত্তি বিপর্যয়ের পাহাড় অতিক্রম করে দীর্ঘ দুই বছর পর এমএসিবাহী তাবলিগ ইজতেমা পুনরায় অনুষ্ঠিত হল এবং অত্যন্ত সফলভাবে সমাপ্তির পথে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ দুর্গ সালাম বর্ষিত হোক শেষ নবী নবী হজরত মোহাম্মদ ইসলামের প্রতি যার আমাদের আদিত আদর্শের প্রচার প্রসারের স্বার্থে আমাদের এই সার্বিক প্রয়াস সম্মানিত সুধীমণ্ডলী আমি প্রাণ হয়ে সুখী আদায় করছি এই জন্য যে আমাদের সামনের সামনে দিগন্ত যখন অশুভ শক্তির বিষাক্ত খাবার অবিনাশী আক্রমণের মেঘাচ্ছন্ন হয়েছিল উপমহাদেশের আগ্রহের উপরে আঠারোশো শতাব্দীর এবং উনিশশো উনিশশো শতাব্দীর প্রথমার্ধের সেই ভয়াবহ দুর্দিন জুলুম নির্যাতন জুলুম নির্যাতনের মর্মন্তুদ ইতিহাস আজ পুনরায় যখন বাংলার আকাশে বাতাসে অনুদিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে দেশের সরকার প্রশাসন ও স্বার্থান্বেষী মহলে চক্রান্তে ভীত সন্ত্রস্ত লাখো আনাদি জনতা অদম্য সাহসের সাথে অফুরন্ত প্রাণ শক্তিকে সম্বল করে বিপুল উদ্যোপনায় এই সমাবেশে একত্রিত হয়েছেন এবং ন্যায়ের পক্ষে যে রুদ্র হুঙ্কার উচ্চারণ করেছেন তাই আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মরবাদ জানাচ্ছি সুধী মণ্ডলী দীর্ঘ দুটি বছর পেরিয়ে আজ আমরা যে মুহূর্তে এই বিশাল জামায়াতে উপস্থিত হয়েছে স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে এই ইস্তেমাকে সাফল্য মণ্ডিত করেছি ঠিক সেই মুহূর্তে আমাদের হৃদয় এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত এবং আমার শ্রদ্ধ পিতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আজ আমাদের মাঝে অনুপস্থিত দীর্ঘ একটি বছর যাবৎ তিনি জালিম সাহেব অন্তহীন জুলুমের শিকার হয়ে নিজন কারা প্রকোষ্ঠের অপেক্ষা প্রহর গুনছেন আমাদের মাঝে আর উপস্থিত অনুপস্থিত রয়েছেন সংগঠনের নায়াবে আমির এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শেখ আব্দুল সামাদ সালাফি অনুপস্থিত রয়েছে কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক নুরুল ইসলাম আরো অনুপস্থিত রয়েছেন বাংলাদেশ আহমেদ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব এ এস এম মাজিজুল্লাহ আরও অনুপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান জনাব শফিকুল ইসলাম এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে নির্মম পুলিশ নির্যাতনের শিকার হয়ে সংগঠনের আরো সাতজন নেতাকর্মী আজকে কারা অন্তরীণ হয়ে রয়েছে দিনের পর দিন মাসের পর মাস ধরে তারা সীমাহীন কারণ নির্যাতনের কারণ নির্যাতন ভোগ করে চলেছেন ইতিমধ্যে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে চিরবিদায় গ্রহণ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য পাঠাগার সম্পাদক জনাব হাফিজুর রহমান শত্রুদের নির্মম জিঘাংসার শিকার হয়ে তার এই করুণ মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত কাদায় তাই আজ স্মরণকালের বৃহত্তম ইজতেমায় তাদের এই অনুপস্থিতি এই ময়দানের প্রতিটি প্রান্তের যেন হাহাকার করে ফিরছে আমি তাদের সকলের দিনে হকের স্বার্থে এই চরম আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি মহান আল্লাহ রবুল আলমিন ইহকালে পরকালে তাদেরকে মহান পুরস্কারে ভূষিত করুন আমি শ্রদ্ধা সুটি মন্ডলী আহলেদিস আন্দোলন বাংলাদেশ সমাজের বুক থেকে শিখ বিদাত উৎখাত করে বিদানের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক চিরন্তন আন্দোলনের নাম ইসলামের প্রচার প্রতিষ্ঠার পর থেকে যুগে যুগে সমাজে অনুপ্রবিষ্ট ধর্মীয় সামাজিক ও রাষ্ট্রীয় যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে এই আন্দোলন এক প্রবল প্রতিরোধ হিসাবে আকর্ষণ ভূমিকা রেখে চলেছে এবং ওহির বিধানে সার্বভৌমত্বকে সমুন্নত করে রেখেছে দাওয়াত জিহাদের পবিত্র আন্দোলন আন্দোলনের পথ অতিক্রমণ তাই কখনোই কুসমাস্তীর্ণ ছিল না বাতিলের চতুর্মুখী আক্রমণে এই আন্দোলন পদে পদে বাধাগ্রস্ত হয়েছে যুগে যুগে আহাদিস মনীষীদের মনীষীগণ সমাজে প্রচলিত কুসংস্কার বিরোধিতা করতে চেয়ে মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েছে জীবনের সর্বক্ষেত্রে পবিত্র পুরাণ ও সহি হাদিসে সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শিখ বিধান মুক্ত নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সমাজ সংস্কারের নিঃস্বার্থ দায়িত্ব পালন সমাজ ও রাষ্ট্রের কায়েমী স্বার্থবাদীরা কোনোদিন মেনে নিতে পারেনি আজকের প্রেক্ষাপটে আহলাদিসদের উপরে যে জুলুম জুলুমের খড়গ নেমে এসেছে তা ইতিহাসের এই অবিচ্ছেদ্য ধারাবাহিকতার এই পুনরাবৃত্তি সম্মানিত সুধী মন্ডলী তাই বলে এই আন্দোলনের প্রতিধারা কখনো স্তীমিত হয়ে যায়নি আহলেদিসামাইকেরাম শত নির্যাতনের শিকার হয়ে হেরার রাজপথের এই পবিত্র আহ্বান থেকে কখনোই ফিরে আসেনি বরং শত বাধা বিপত্তি অবদমিত করে তারা সমাজের সমাজ বিপ্লবের প্রতিটি অংশে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তাদের সেই বিজয়ী আদর্শকে চিরোড্ডুন করে রেখেছেন হক ও বাতিলের লড়াই যেখানে চিরন্তন সেখানে পৃথিবীর বুকে একটি কুসংস্কার জীবিত থাকতেও এই আন্দোলনের প্রয়োজনীয়তা থাকবে বাতিলের শত সহস্র বাধা এই আন্দোলনের গতিধারাকে সাময়িকভাবে প্রতিরোধ করলেও প্রতিরোধ করতে পারেনি কখনো মহান আল্লাহ বলেন فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا الله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب الصابرين বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুভূতি হয়ে জিহাদ করেছে আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহ রাহে তারা হেরে যাননি ক্লান্ত হননি দমেও যাননি আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা কিছুই বলেনি শুধু বলেছে হে আমাদের প্রতিপালক মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়েছে আমাদের কাজে এবং আমাদেরকে দৃঢ় রাখো কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করো অতঃপর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ায় সব দান করেছেন এবং পরকালে তাদের জন্য রয়েছে উত্তম পারিতোষিক রাসুসাল্লামের চিরন্তন ঘোষণা لا يزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله عز وجل কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের ওপর সর্বদা বিজয়ী থাকবে যাদেরকে বিরুদ্ধতাবাদীরা কোনরূপ ক্ষতি সাধন করতে পারবে না আমি আহলের আন্দোলনের এই বিপর্যয়ের মুহূর্তগুলোতে যারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং চরম আত্মত্যাগের পরিচয় দিয়ে ন্যায়ের ওপর অটল থেকে বিগত একটি বছর যাব মিছিল সমাবেশের মাধ্যমে গণ আন্দোলন গড়ে তুলেছেন তাদের প্রতি আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাবুল আলমী তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বিপদের আশঙ্কা নিয়েও যারা শুধুমাত্র দিনের প্রতি আন্তরিক মহাব্বতের টানে এই ইস্তেমায় উপস্থিত হয়েছেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই পরিশেষে দেশের সরকার কর্তৃক দেশের বিভিন্ন স্থানে আহলেদিস নেতাকর্মীদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে আমরা তার বিচার হাকামুল হাকেমিন মহান আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে সোপর্দ করছি মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন ওলা তাহিনু ওলা তাহসানু ওয়ান্তুমুল আলাউনা ইনকুন্তুম মুমিনিন তোমরা হীনবল হইও না তোমরা দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তাহলে বিজয়ী তো তোমরাই ফেরাউন কর্তৃক নিষ্পেষিত বনি ইসরায়েলকে হজরত মুসা আলাহিসাম যেভাবে সান্ত্বনা দিয়ে বলেছিলেন অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই পৃথিবী আল্লাহ তিনি নিজের বান্দাদেরকে বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ পরিণাম মুত্তাকিদের জন্যই নির্ধারিত যারা দিনের পর দিন রাতের পর রাত নীরবে নিভৃতে মহান আল্লাহ দরবারে এই বিপদের মুহূর্তে দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন এবং অপরিসীম আন্তরিকতায় আমাদের খোঁজখবর রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই মহান আল্লাহ রবুল্লা আলমী তাদের এই নিঃস্বার্থ মহাব্বতের উত্তম প্রতিদান দিন পরিশেষে মহান আল্লাহ রবুল্লা আলমীর প্রতি আকুলভাবে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই মহাপরীক্ষায় আমাদেরকে চূড়ান্ত সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এ তো আপনাদের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته